জুবাইর ইবনু হাইয়াহ রহমতুল্লাহ আলহি হতে বর্ণিত তিনি বলেন উমর রদিল্লাহ তালাহু মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন বড় বড় শহরের দিকে সৈন্যদল প্রেরণ করলেন সে সময় হুরমজান ইসলাম গ্রহণ করে উমর রদিল্লাহ তালাহু তাকে বললেন আমি এসব যুদ্ধের ব্যাপারে তোমার পরামর্শ গ্রহণ করতে চাই তিনি বললেন ঠিক আছে এ সকল দেশ ও দেশে মুসলিমদের দুশ্মন যেসব লোক বাস করছে তাদের দৃষ্টান্ত হলো একটি পাখির মতো যার একটি মাথা দুটি ডানা ও দুটি পা রয়েছে যদি একটি ডানা ভেঙে দেয়া হয় তবে সে পাখিটি উভয় পা একটি ডানা ও মাথার ভরে উঠে দাঁড়াবে আর যদি অপর ডানা ভেঙে দেয়া হয় তবে সে দুটি পা ও মাথার ভরে উঠে দাঁড়াবে আর যদি মাথা ভেঙে দেওয়া হয় তবে উভয় পা উভয় ডানা ও মাথা সবই অকেজ হয়ে যাবে কিসরা শত্রুদের মাথা কায়সার হলো একটি ডানা আর পারস্য অপর একটি ডানা কাজেই মুসলিমগণকে এ আদেশ করুন তারা যেন কিসরার উপর হামলা করে বাকর ও জিয়াদ রহমতুল্লা আলহি উভয়ে জুবাইর ইবনু হাইয়া রহমতুল্লা আলহি হতে বর্ণিত তিনি বলেন অতপর উমর রাজিয়াল্লাহ তালাহু আমাদের ডাকলেন আর আমাদের উপর নুমান ইবনু মুকারিনকে আমিন নিযুক্ত করেন আমরা যখন শত্রু দেশে পৌঁছলাম কিসরার এক সেনাপতি চল্লিশ হাজার সৈন্য নিয়ে আমাদের মোকাবেলায় আসলো তখন তার পক্ষ হতে একজন দোভাষী দাঁড়িয়ে বলল তোমাদের মধ্য থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক তখন মুগিরাহ ইবনু সুবাহ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন যা ইচ্ছা প্রশ্ন করতে পারো সে বলল তোমরা কারা তিনি বললেন আমরা আরবের লোক দীর্ঘদিন আমরা অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম ক্ষুধার জ্বালায় আমরা চামড়া ও খেজুর গুটি চুষতাম চুল ও পশম পরিধান করতাম বৃক্ষ ও পাথর পূজা করতাম আমরা যখন এ অবস্থায় পতিত তখন আসমান ও জমিনের প্রতিপালক আমাদের মধ্য হতে আমাদের নিকট একজন নাবি পাঠালেন তার পিতামাতাকে আমরা চিনি আমাদের নবী ও আমাদের রবের রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়েছেন যে পর্যন্ত না তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো কিংবা জিজিয়া দাও আর আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাতে এমন নিয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি আর আমাদের মধ্য হতে যারা জীবিত থাকবে তারা তোমাদের গরদানের মালিক হবে